আল্লাহ বলছেন এই কোরআন তেলাওয়াত করে মানুষের ইমান বাড়ে আজকে আমাদের ইমানের এইরকম দুরবস্থা কেন আমাদের ইমান এত নিচু কেন এখন আমরা কেন পাপ কাজ থেকে বিরত থাকতে পারছি না জানেন এই কোরআন থেকে দূরে থাকার কারণে আল্লাহ বলছেন আলাইহিম আয়াতুহু যখন তারা কোরআনের এই আয়াত তেলাওয়াত করে যা দাতহুম ইমানা তাদের ইমান বেড়ে যায় বৃদ্ধি পায় মানুষের ইমান যত নিচে নামবে তত তার দ্বারা খারাপ কাজ হবে ঠিক না তত সে চুরি করবে পাটপারি করবে লুচ্চামি করবে মানুষের মাল চুরি করে খাবে অন্যায়ভাবে মানুষের সম্পদ জোর জবরদস্তি করবে চিন্তাই করবে মানুষের মেয়েকে নিয়ে ভেঙে যাবে পরকিয়া করবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় ঢুকবে ইমান নিচে নেমে নেমে গেলেন আর যদি কোরআন তেলাওয়াত করা হয় ইমান বাড়ে আর যখন ইমান বাড়ে তখন তার চক্ষু খুলে যায় তখন সে পাপকে পাপ মনে করতে পারে আর ইমান নিচে নেমে গেলে সে পাপকে পাপ মনে করে না অন্যায়কে অন্যায় মনে করে না খারাপকে খারাপ মনে করে না সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লাম একটা অন্ধকারাচ্ছন্ন যুগটাকে এটা সমাজকে এটা রাষ্ট্রকে পরিবর্তন করেছেন কোরআনের মাধ্যমে কিন্তু আমরা কোরআন থেকে আজকে হাজারো হাজারো মাইল দূরে অবস্থান করছি আল্লাহ বলছেন তারা যেন ওই তাদের মতো না হয় তারা কারা ইতিপূর্বে কিতাব হয়েছে কিতাব কেন হয়েছে তাদের ফাতল আলাইহিমুল দীর্ঘ সময় তাদের প্রতি নাজিলকৃত কিতাব থেকে তারা দূরে ছিল লং টাইম কলুবহুম তাদের অন্তর শক্ত হয়ে গেছে পাথর পাথর হয়ে গেছে আজকে আমাদের দশা হলো এই আমরাও কোরআন থেকে হাজার হাজার মাইল দূরে আমাদের ঘরে কোরআন আছে মসজিদে কোরআনগুলো আছে বিভিন্ন সব জায়গায় কোরআন মানুষ শুধু কোরআন দেয় নিজে পড়ে না আর কোরআন দান করে মানুষ পড়ুক